অনুপ্রাস চিরদিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল থাকবে ইসলামী সংস্কৃতি বর্ণিল স্লোগানে ঝান্ডা উঁচু করে রাখবে অনুপ্রাস চিরদিন হাসি মুখে অমলিন আদর্শে অবিচল বিসমিল্লাহির রহমানির রহিম শরীর প্রতি মানুষের আকর্ষণ বোধ সেই জন্মলগ্ন থেকেই ছোট্ট শিশু মায়ের গুনগুনানি গান শুনে ঘুমিয়ে পড়ে মায়ের কোলে অধিকন্তু আধুনিক মিডিয়ার শিরবে সারা দুনিয়ায় যেন দুলছে সুরের ছোঁয়ায় কিন্তু যেই সুর আমাদেরকে আহ্বান করে সত্য ও সুন্দরের নির্মল পথে সেই সুরই তো আমাদের শোনা উচিত তাই তো সুস্থ স্বাধীন পৃথিবীর প্রত্যয়ে অনুপ্রাসের জন্ম জাতীয় সাংস্কৃতিক সংগঠন অনুপ্রাসের প্রথম অডিও অ্যালবাম অনুপ্রা একগুচ্ছ মন কারা সঙ্গীতের অপূর্ব আয়োজন অনুপ্রাস অনুপ্রাস অনুপ্রাস